তোমার তারিফ করার মতো ভাষা না পাই না সব কামালত আল্লাহ পাকের তুমি তো তারায় না তোমার তারিফ করার মতো ভাষা না পাই না সব কামালত আল্লাহ পাকের তুমি তো তারায় না মাদিনা মদিনা মদিনা মদিনা মদিনা তোমার তারিফ করার মতো ভাষা বি পাই না সব কামাল আল্লাহ পাকে তুমি তো তারায় না মদিনা মাদিনা মদিনা মদিনা মদিনা দু জাহানের কান্ডারি গো এই অধমের হৃদয় মন তোমার আলোর ঝলকানিতে চাই যে পেতে উত্তরণ দু জাহানের কান্ডারি গো এই অধমের হৃদয় মন তোমার আলোর ঝলকানিতে চার্জ পেতে উত্তরণ দুজাহানে তোমায় ছাড়া আপন খুঁজে পাই না মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা তোমার তারিফ করার মতো ভাষা না বি পাই না সব কামাল আল্লাহ পাকে তুমি তো তারায় না মাদিনা মদিনা মদিনা মদিনা মদিনা যখন তুমি উঠলে জেগে জাগলো নতুন আলোর ঢল তোমার চোয়ায় জাগলো জগৎ হাসলো জলো হাসলো স্থল যখন তুমি উঠলে জেগে জাগলো নতুন আলোর আমার চোয়ায় আসলো জলো আসলো স্থল তোমায় আমি চাই শুধু চাই আর তো কিছু চাই না মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা তোমার তারিফ করার মতো ভাষা নাবি পাই না সব কামালত আল্লাহ পাকে তুমি তো তারায় না মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা